খুনরাঙা এই পথে প্রয়োজন ধৈর্যের উজ্জ্বলতা এই পথে সংগ্রাম বাধা সীমাহীন এই পথে সংগ্রাম বাধা সীমাহীন ব্যথাময় দুর্গম কষ্ট বাধা এই পথে সংগ্রাম বাধা সীমাহীন ব্যথাময় দুর্গম কষ্ট বাধা পথে কালামের হিরক দানা এই পথে বাতিলের ছবল হানা এই পথে কালামের হিরক দানা এই পথে বাতিলের ছবল হানা এই পথে শাহাদাত নাজাত লেখা এই পথ নবীজির লাখো সাহাবার এই পথে সংগ্রাম বাধা সীমাহীন ব্যথাময় দুর্গম কষ্ট আধার এই পথে সংগ্রাম বাধা সীমাহীন ব্যথাময় দুর্গম কষ্ট আধার পৃথিবীর সব যা অন্য পথে তুমি চলো আল্লাহর ভালোবাসায় বিমানের ধৈর্যের দ্যুতির পথে তুমি চলো প্রশান্ত দীপ্ত আশায় পৃথিবীর সব যা অন্য পথে তুমি চলো আল্লাহর ভালোবাসায় ইমানের ধৈর্যে দ্যুতির পথে তুমি চলো প্রশান্ত তীব্র আশায় এই পথে জান্নাত কবুল খাড়া এই পথে সফলতা সুখের পাড়া এই পথে জান্নাত কবুল খাড়া এই পথে সফলতা সুখে পাড়া তুমি হলে আল্লাহ পথের পথি কেটে যাবে কান্না দুঃখাহাকার এই পথে সংগ্রাম বাধা সীমাহি ব্যথাময় দুর্গম কষ্ট আধার এই পথে সংগ্রাম বাধা সীমাহি ব্যথাময় দুর্গম কষ্ট আধার আগুনরাঙা এই পথে প্রয়োজন ধৈর্যের উজ্জ্বলতার এই পথে সংগ্রাম বাধা সীমাহীন এই পথে সংগ্রাম বাধা সীমাহীন ব্যথাময় দুর্গম কষ্ট আধার ব্যথাময় দুর্গম কষ্ট আধার ব্যথাময় দুর্গম কষ্ট আধার সময় দুর্গম কষ্ট আধা